রবিবার রাত দশটায় নাইনটি ওয়ান আসছে সে আসছে যে আসার সে তো আসবে এসে গেছি আমি সতীনাথ সকলের আগে এসে উপস্থিত হয়েছি আর বাকি যারা যার যার জেলাম জেলাম সময় আসবার নিশ্চয়ই চলে আসবে রবিবার রাত দশটা এই তো সময় নিঃসারে ঢুকে পড়ার সেই রোমাঞ্চকর আবহে আজ আমাদের গোটা রহস্যের জগৎটা একেবারে রক্তকে ঘিরে আসলে সত্যি বলতে কি রক্তর সঙ্গে রহস্যের একটা শান্তিপূর্ণ না শান্তিপূর্ণ না বেশ অশান্তিকর অবস্থান আছে এটা মানতেই হবে অশান্তিকর সহাবস্থান রহস্য রোমাঞ্চের জগতের প্রতি পদে পদে না হোক আনাচে কানাচে ছড়িয়েই থাকে রক্তের ছিটে কিংবা গলগলিয়ে রক্ত বা গড়িয়ে পড়া রক্ত বা উছলে ওটা রক্ত নানা রকমভাবে রক্ত সত্যি বলতে কি এই পৃথিবীতে রক্তের চেয়ে দামি আর কি আছে বলতো দেখো জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সারা পৃথিবীর মানুষের মধ্যে এই একটাই মিল এবং যার কোনো তুলনাও নেই কোনো বিকল্পও নেই রক্ত অদ্ভুত একটা ব্যাপার রক্তের কম্পোজিশন কি বিজ্ঞানীরা বার করে ফেলেছেন কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে ল্যাবরেটরিতে বসে সেই সমস্ত কম্পোজিশনকে এক জায়গায় এনে মানুষ কিন্তু রক্ত তৈরি করতে পারছে না আজও পারেনি ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না এই একটা জায়গায় মানুষের বিজ্ঞান সাধনার চূড়ান্ত উৎকর্ষ হার মেনেছে সেই আদি অকৃত্রিম অবিনশ্বর ঐশ্বরিক শক্তির কাছে যাকে সে বিতর্কে যাব না আচ্ছা বলো তো রক্ত কত রকমের হয় এ তো তোমরা সবাই জানো এ বি এ বি আর ও এই চারটি গ্রুপ আর প্রত্যেকটারই পজিটিভ নেগেটিভ সারা দুনিয়ার মানুষের অবস্থান এই চারটে গ্রুপকে ঘিরে এর বাইরে কি আর কোনো রকম রক্ত হয় হয় বই কি সাহিত্যের ভাষায় হয় মানুষের কল্পনায় হয় বলা যায় একটা প্রতীক ওই যে বলে না নীল রক্ত রাজ রক্ত তার মানে কি বলতে চাও রক্তের খেলা এখানেই শেষ না বন্ধু আমাদের এই রহস্য রোমাঞ্চের জগৎ বড় অদ্ভুত বড় বিচিত্র এখানে শেষ নাহি যে শেষ কথা কে বলবে অনুসন্ধানী দৃষ্টি মেলে যেই না তাকিয়েছি ছলাৎ করে উঠল রূপলি রক্ত কোনোদিন শুনেছ এমন রক্তের নাম আমি শুনিনি হয়তো শোনি তুমিও কিন্তু যিনি শুনেছেন কিংবা জেনেছেন তার সৌজন্যেই পেলাম এমন নতুন রক্তের সন্ধান তিনি অনিশ দেব যে রক্তের ঠিকানা একমাত্র তোমার মনের স্টেশনের রহস্য এক্সপ্রেসের রোমাঞ্চকর কম্পার্টমেন্টে বলা যায় আসছে আসছে সে আসছে আসছে রক্তের রং লাল নয় নীল নয় রূপলি রূপলি রক্ত আজ শোনাব অনিশ দেবের গল্প অবলম্বনে রূপলি রক্ত এই তো ফুটে পড়েছেন দেখছি ভেরি গুড আপনি আয়না চাইছিলেন এই নিন আপনার আয়না thank you thank you doctor বালিত এ খুশি তো খুব খুশি দ্যাটস গুড সব সময় একদম খুশি খুশি থাকতে হবে তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে হবে তো এ আপনার হাসিটা খুব সুন্দর এমন ঝকঝকে দাঁত আমি জানতাম শুধু বিজ্ঞাপনের ছবিতেই দেখা যায় আমি বিছানায় উঠে বসলাম খুব খুশি খুশি লাগছে এখানে আসার পরেই প্রথম নিজের মুখ দেখতে পাব ডক্টর পালিতের দিকে তাকিয়ে কৃতজ্ঞভাবে হাসলাম উনিও হাসলেন গধূলির আবছা আলোয় ডক্টর পালিতের সাদা দাঁত ঝিকমিকিয়ে উঠল আমি আয়নায় নজর দিলাম কি করছো এই আমি এইরকমই কি দেখতেছিলাম সাদামাটা মাঝারি রঙের স্বাস্থ্যবান এক যুবকের মুখ কে কে কি জানি এই যুবককে তো আমি কখনো দেখিনি নিজের যে চেহারা আমার মনে আছে তার সঙ্গে তো এর এতটুকু মিল নেই আশ্চর্য কে কে বাইরের পৃথিবীতে ঘনায়মান প্রদোষকাল কেবিনের ভেতরে অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে আর আয়নার মুখটাও ঢেকে যাচ্ছে একটু একটু করে আধারে ঘরের একমাত্র জানলাটা চোখে পড়ছে আয়নার ভেতর দিয়ে কিন্তু ডক্টর পালিত ডক্টর পালিত কই ডক্টর পালিত চমকে চোখ ফিরিয়ে দেখি উনি আমার মাথার ঠিক পেছনটাতে আর একটা জানলা আর আড়াল করে দাঁড়িয়ে আছেন মুখটা ছায়ায় ঢাকা চোখ দুটো অন্ধকার কোটর খসখস শব্দে হেসে বললেন <laughs> কে নিজেকে চিনতে পারছেন না তো এখানে যারা আসে তারা কেউই পারে না আর কিছুদিন এখানে কাটানোর পর যখন চিনতে পারে তখন এখান থেকে তাদের ছুটি হয়ে যায় আমার মাথায় কিছুই ঢুকলো না ধাঁধার মতো সব জট পাকিয়ে গেল এখানে কতদিন রয়েছি আমি কতদিনই বা থাকতে হবে বহুবার একথা জিজ্ঞেস করেছি ডক্টর পালিতকে উত্তরে পেয়েছি নিঃশব্দ হাসি দিন আয়নাটা আবার দিন ডক্টর পালিত হাত বাড়িয়ে আয়নাটা নিতে চাইলেন আমি আমি আমি এটা কাছে রাখতে চাই doctor please please doctor please please অনুনয়ের সুর বেরিয়ে এলো আমার ঠোঁট চিরে <laughs> আবার সেই হাসি নিয়ম নেই যে যদি আয়না ভেঙে অসাবধানে আপনার হাত পা কেটে যায় আমরা চাই না আমাদের এখানকার রোগীদের কারুর অযথা রক্তপাত হোক জানেন তো রক্ত কত মূল্যবান রক্তের এক একটা ফোঁটার কত দাম আয়নাটা হাত থেকে নিয়ে নিলেন ডক্টর পারিত এই হাসপাতালে discipline is must discipline is top priority চুপচাপ বিশ্রাম নিন সন্ধে হয়ে গেছে আলোটা জ্বালিয়ে দিয়ে গেলাম ওকে ডক্টর পালিত চলে গেলেন ঘরের মধ্যে নীলচে আলো ঘরের মধ্যে আবার আমি একা সন্ধে ঘন হয়ে গেছে শরীরটা কেমন দুর্বল লাগছে কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে ডক্টর পালিতের এই হাসপাতালটাই অদ্ভুত বিশাল এলাকা জুড়ে বাড়ি অথচ জোনাচার একের বেশি রুগী আমার চোখে পড়েনি আর ডাক্তারও ওই ওই একজন ডক্টর প্রিয়লাল পালিত এছাড়া একজন নার্স আছেন একজনই মিস তৃষ্ণা পান গোটা হাসপাতালে মোট ছটি প্রাণী অথচ প্রায় তিন বিঘে জুড়ে বাগান পুকুর বাড়ি আর পেছন দিকটায় ঘন জঙ্গল জায়গাটা শহর থেকে কত দূরে কে জানে শহরের মধ্যে কি মানসিক রোগের কোনো হাসপাতাল নেই যে আমাদের মতো চার চারজন হতভাগ্যকে এইখানে পাঠিয়েছে এই নির্বান্ধব পুরীতে ফাঁকা হাসপাতালে মাঝে মাঝে আমি ঘুরে বেড়াই একতলা দোতলা তিনতলা চারতলা যেখানে ইচ্ছে হয় ঘুরি কাউকে চোখে পড়ে না কেউ বাধাও দেয় না কিন্তু আমি জানি আমি নিশ্চিত জানি ফাঁকা ফাঁকা হলেও এদের চোখে ফাঁকি দিয়ে হাসপাতালের বাইরে বেরোবার কোনো উপায় নেই এমনি করে হাঁটতে হাঁটতে অনেকদিন ডক্টর পালিতের দোতলা ল্যাবরেটরিতে পৌঁছে গেছি শিশি বোতল নানা রকম কেমিক্যালের যন্ত্রপাতিতে ভরা প্রকাণ্ড ঘর ওই ঘরে ঢুকলেই আমার আমার শরীরের ভেতরটা কেমন চনমন করে ওঠে তাকে সার সার সাজানো নানা রকমের বিশেষ শিশি আমার আমার হাতের আঙুলগুলো কেমন নিষ্পিস করতে থাকে মরার খুলি আর তার তলায় কাটা চিহ্নের মতো আঁকা একজোড়া হাড়ের ছবি আমাকে আমাকে তীব্রভাবে লোভ দেখায় চোখ ঠাউরে হাতছানি দেয় আমায় ডাকে হয় নয় আমার চোখে কিরম নেশা ধরে যায় আমার মাথা ঝিমঝিম করে ও কতদিন কতদিন যে ওইসব জিনিস আমি হাত দিইনি কিন্তু হাজার ইচ্ছে হলেও আমি ফাঁকা ঘরে ঢুকে তাকের দিকে হাত বাড়াইনি কখনো কারণ আমি জানি ডক্টর পালিত কিংবা মিস পান এখন এই সময় যেখানেই থাকুন না কেন আমার ওপরে ঠিক নজর রাখছেন একদিন আমাকে ওরা একেবারে ধরে ফিরেছিলেন হাতে নাতে তবে কি জানি কেন কিছু বলেননি ডক্টর পালেই তার মিস পাহান দুজনে দুজনের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হেসেছিলেন কি অপমান ওই ওই বিশ্রী হাসি দেখে অপমানে আমার গায়ে জ্বালা ধরে গিয়েছিল সেদিন চিড়ি লাগে ঘরের ভেতরে নীল আলো এমনিতে কেমন যেন স্বপ্ন ডেকে আনে কিরকম ঘুম ঘুম পায় কিন্তু বিচ্ছিরি লাগে এখানে সব কিছুর রং সাদা ঘরের দেওয়াল সাদা জানলা সাদা দরজা সাদা বাগানের ফুলগুলো সাদা এমনকি রুগীদের মুখগুলো পর্যন্ত প্যাকাশে প্যাকাশে সাদা শুধু ডক্টর পালিত আর তৃষ্ণা পানের মুখগুলো অন্যরকম <laughs> ডাক্তারদের মুখ আর রুগীদের মতো রুগ্ন ফ্যাকাশে হতে যাবে কেন সবচেয়ে চোখ টানে ঠোঁট জোড়া টুকটুকে লাল ঘোর লাল ঠিক ঠিক লিপস্টিকের মতো হ্যাঁ এমন সময় মিস পান ঘরে ঢুকলেন খাবার নিয়ে গুড ইভিনিং বিছানার পাশে টেবিলের উপরে খাবার নামিয়ে রেখে বললেন কে কেমন আছেন ভালো আপনি তো গুড বয় কে গুড বয় তো <laughs> তাহলে গুড বয় আপনি কদিন ধরে ঠিকমতো খাচ্ছেন না কেন ভালো করে খাওয়া দাওয়া করতে হবে তো নইলে তাড়াতাড়ি সেরে উঠবেন কেমন করে আমি শুয়ে শুয়ে নীলচে আলোয় তৃষ্ণা পানকে দেখতে লাগলাম আঁঠো চেহারা দেখলে কেমন একটা অদ্ভুত অনুভূতি শরীরে ছড়িয়ে যায় কিন্তু চোখের দিকে চোখ পড়লেই সঙ্গে সঙ্গে কেমন শীত শীত করতে থাকে লোমগুলো কাড়া হয়ে ওঠে এই যে গুড বাই আপনাদের আই মিন আমাদের এখানকার পেশেন্টদের স্বাস্থ্য সব সময় তরতাজা থাকা দরকার তৃষ্ণা পানের লাল টুকটুকে ঠোঁট জোড়া বোধহয় শুকিয়ে গিয়েছিল কথা বলতে বলতে ঠোঁটের ওপর জীবের ডগাটা একবার বুলিয়ে নিলেন অবশ্য এখন আপনার চেহারা খুব একটা খারাপ নেই হঠাৎই কোমল হাতটা বাড়িয়ে আমাকে স্পর্শ করলেন হাতের ওপর আদর করে চিমটি কাটলেন এই যে বাই আমাদের সব রোগীদের মধ্যে আপনি সবচেয়ে ভালো আমাদের কথা মতো চলেন স্বাস্থ্যের যত্ন নেন এই কদিন শুধু যা শুনুন আজ কিন্তু যা যা দিয়েছি লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেবেন কেমন চলি আমি কি বলবো ঠিক করে ওঠার আগে মিস পান চলে গেলেন বিছানায় উঠে বসে টেবিলটা কাছে টেনে নিলাম খিদে পাচ্ছে খুবই খিদে পাচ্ছে আমি লক্ষ্য করে দেখেছি ট্রিটমেন্ট রুম থেকে ফেরার পর থেকেই প্রচণ্ড খিদে পায় অথচ কি যে হয় মানে খিদে খিদে ভাবটা আছে অথচ নেই খিদে পাচ্ছে অথচ খেতে ইচ্ছে করছে না তিন দিন আগে ডক্টর প্রিয়লাল পালিত আমাকে ট্রিটমেন্ট রুমে নিয়ে গিয়েছিলেন ঘরটা কাঁচের সেখানে যে আমার কি ট্রিটমেন্ট হয়েছিল মনে নেই শুধু এইটুকু মনে আছে যখন ফিরে এসেছি তখন শরীরে অসহ্য ক্লান্তি প্রচন্ড অবসাদ আর জড়তা তারপর থেকে আমার খাওয়া দাওয়ার মাপ বাড়িয়ে দিয়েছেন ডক্টর পালেক ট্রিটমেন্ট রুম থেকে ফেরার পরে পরেই বরাবর এই ব্যবস্থা করেন ভালো করে খেয়ে দিয়ে আমাকে আবারও সুস্থ সবল হতে হবে ডাক্তারের আদেশ অতএব খাওয়া শুরু করলাম হঠাৎই দরজায় একটা ছায়া নজরে পড়ল চমকে মুখ তুলে তাকালাম ছায়াটা পায়ে পায়ে ঘরে ঢুকে এলো চাপ দাড়িওয়ালা অল্প বয়সী ছেলে একটা হাসপাতালে নতুন এসেছে রোগাশোগা চেহারা ছটফটে চোখ মুখে কেমন একটা তেজ আছে ও আর আমি ছাড়া যে দুজন রোগী হাসপাতালে আছে তারা বুড়ো শুকিয়ে কিরকম প্যাকাটির মতো হয়ে গেছে ঘর ছেড়ে বেরোনোর ক্ষমতাই নেই বিছানাতেই শুয়ে বসে থাকে মিস পানকে ওদের কথা জিজ্ঞেস করলেই বলেন ওদের তো আর কোনো রোগ নেই ভালো হয়ে গেছেন তাহলে ওরা ছুটি নিয়ে চলে যাচ্ছেন না কেন কোথায় যাবেন দুজনেরই তিন কুলে কেউ নেই তো মিস পাহান সরু সরু সাদা দাঁতগুলো দেখিয়ে মিষ্টি করে হাসলেন <laughs> যাদের কেউ থাকে না তারাই তো এখানে আসে আমরাই তাদের সব বুঝলেন গুড বয় সিস্টার আমার আমার অসুখ কবে সারবে সারবে সারবে এত অধৈর্য হচ্ছেন কেন আর দু চারজন মোটা সোটা রুগী আসুক আপনাদের দুজনের অসুখ তখন তাড়াতাড়ি সারবে আমি অদ্ভুত জবাব শুনে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম একবার মনে হয়েছিল বুড়ো দুটো সত্যি সত্যি বেঁচে আছে তো ঘরের দরজা দিয়ে উঁকি মেরে যখনই ওদের দেখেছি মনে হয়েছে সাদা চাদরে ঢাকা রক্তহীন একেবারে ফ্যাকাশে সাদা দুটো মানুষ পেট পুরে খাচ্ছেন দেখছি ঠাট্টা সুরে বলল দাড়িওলা ছেলেটা তারপর বিনা আমন্ত্রণে বিছানার একধারে এসে বসল দেখা হলেই ছেলেটা আমার সঙ্গে ঠাট্টাই আর কি করে আপনি তো হলেন ওদের পোষা পাখি জবাইয়ের মুরগির মতো যত খেয়ে দিয়ে মোটা হবেন ততই ওদের ভালো শোনো না সব কিছুই না আজ অনেক বেশি বেশি দিয়েছে আমার এত খেতে ইচ্ছে করছে না না না না না না এই এই এই এই বাটিটা তুমি নাও ওরে বাপরে ও যেন আটকে উঠল তড়াক করে উঠে পড়লো বিছানা ছেড়ে উড়ে গেলেও আপনার হাত থেকে কোনো জিনিস খাচ্ছি না এত জলদি আমার মরার স্বাদ নেই কিছু কেন না নাও না একটু টাটকা টাটকা খাবার এই এই এই এই তো সিস্টার দিয়ে গেল আমাকে নাও না আমি যাই এখানে থাকলেই আপনি এটা খাও ওটা খাও বলে অস্থির করে মারবেন বাবা আপনার থেকে কোনো জিনিস নিয়ে আমি অবাক হয়ে আর কিছু বলার আগে ও ঘর ছেড়ে চলে গেল আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম খোলা দরজার দিকে খাওয়া দাওয়া সারতে না সারতেই বেশ ঘুম এসে গেল বেশ আরাম লাগছে এখন এখন পরিষ্কার হয়ে গেল আমার কাছে অপমানে তখন গায়ে আমার জ্বালা ধরে গিয়েছিল এখন সে জ্বালা শতগুণ হয়ে আমার শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছে ভয় হচ্ছে আমার এই ছটফটানি দেখে ওরা আমাকে আজই আবার ট্রিটমেন্ট রুমে না নিয়ে যান সেদিন সকালবেলার দিকে হাসপাতালের ভেতর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম নিজেই জানি না ঘুরতে ঘুরতে কখন পৌঁছে গেছি ল্যাবরেটরিতে যথারীতি সেখানে কেউ নেই মনে কেমন একটা জেদ চেপে গেল চট করে একটা বোতল টেনে নিলাম তাপ থেকে মার্কিউরি ক্লোরাইডের সলিউশন বোতলের গায়ে মোড়ার খুলি আর কাটাকুটি হাড়ের ছবি বোতলটা আমার গায়ের সাদা ঢিলে অ্যাপ্রনের আড়ালে লুকিয়ে ফিরে এলাম নিজের ঘরে তারপর ডক্টর পালি তার মিস পান যেখান থেকে জল খান সেই ওয়াটার ফিল্টারের ঢাকাটা ওপর থেকে খুলে জলের মধ্যে বোতলের অর্ধেকটা ঢেলে দিলাম তাড়াতাড়ি ফিরে এসে বোতলটা লুকিয়ে ফেলেছি নিজের ঘরে ব্যাস ব্যাস আমার কাজ শেষ কিন্তু একটু পরেই মিস পান এসে আমাকে ডেকে নিয়ে গেলেন বললেন আসুন আসুন একটু হ্যাঁ কোথায় কোথায় যাব আসুন না একটা দারুণ জিনিস দেখাবো কি আমি হকচকিয়ে গেলাম কি দেখাবে আমায় একটু ভয়ও পেলাম চলুন না কি দারুণ একটা মজা হবে নকল আল্লাহরেই যেন পেছন থেকে জড়িয়ে ধরলেন আমাকে ওর গায়ে নরম ছোঁয়া ঘষে দিলেন আমার গায়ে ওর সঙ্গে গেলাম ঠিক ওয়াটার ফিল্টারের সামনে দাঁড়িয়েছিলেন ডক্টর প্রিয়লাল পালিত আমাকে দেখে হাসলেন অদ্ভুতভাবে আসুন আসুন আপনার জন্যই অপেক্ষা করছি তারপর ফিল্টারের কল খুলে এক গ্লাস জল ভর্তি করলেন এগিয়ে দিলেন আমার দিকে জল খাবেন তেষ্টা পেয়েছে মিস পান উনি লাস্ট কখন জল খেয়েছেন আমি ভয় পিছিয়ে গেলাম দুপা কোনো রকমে বললাম না না না না না আমি আমি আমি আমি আমি খাবো না আমার আমার যথেষ্ট পাইনি যথেষ্ট পাইনি আমার মিসপান পেছনেই ছিলেন আমাকে অসম্ভব শক্তিতে মরা করে চেপে ধরলেন আশ্চর্য একটু আগে নরম নরম ভাবটা যেন মুহূর্তে উধাও কি করে এত শক্তি এলো এই তুলতুলে মেয়েটার শরীরে ডক্টর পালিক জল ভর্তি গেলাসটা আমার আমার নাকের কাছে নিয়ে এলেন দেখুন তো শোকে শকুন শকুন ভালো করে শকুন মার্কিউরিক ক্লোরাইডের গন্ধ পাওয়া যাচ্ছে না কি শকুন পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে মিস পাহান আমাকে ছেড়ে দিলেন ভয় আমার সারা শরীর ঠকঠক করে কাঁপছিল ছি ছি ছি ছি ছি ছি কি বিশ্ব ভাবে ধরা পড়ে গেছি আমি সর্বনাশ এখন ওরা কি করবেন আমাকে নিয়ে কি কর কিন্তু ও কি ডক্টর পালিত এক চুমুকে গেলাসে সবটুকু জল খেয়ে নিলেন বিষ তীব্র বিষ মার্কিউরিক ক্লোরাইড অথচ আমার আমার ফিল্টারের কল খুলে গ্লাস ভর্তি করলেন এবারে এগিয়ে দিলেন মিস পাঙ্কে মিস পানো খেলা শেষ করলেন এক নিমেষে দুজনেই হাসছেন আমাকে ব্যঙ্গ করে আবার আবার ক্লাস ভর্তি হলো আবার নিমেষে ক্লাস শেষ আবার আবার মার্কিউরি ক্লোরাইড আমাকে দেখে ওরা পালা করে ফিল্টারের বিষাক্ত জল শেষ করার উৎসবে মেতে উঠলেন কি হাসি কি হাসি ওদের পেটে হাত চেপে শরীর দুলিয়ে আমার দিকে তাচ্ছিলের আঙুল তুলে কি হাসি যেন দুজনের নেশার ফোয়ারা জুটছে দেখতে দেখতে ফিল্টারে সব জল শেষ আশ্চর্য যে বিশ্বে অন্তত পনেরো জন মানুষের নিশ্চিত মৃত্যুর কথা সেই বিষ আস্তে আস্তে ওরা পুরো ওয়াটার ফিল্টারটা শেষ করে দিলেন চোখের তারাগুলো জল জল করছিল যে দুজনের আমি আমি তাড়া খাওয়া নেড়ি কুকুরের মতো দু পায়ের ফাঁকে অদৃশ্য লেজ ঢুকিয়ে ছুটে চলে এলাম নিজের ঘরে আমার বিছানায় তারপর অসহ্য জ্বালায় শুধু ছটফট ছটফট করতে করতে নেই এই জন্যই ওদের ল্যাবরেটরিতে কোনো পাহারা নেই কোনো ভয়ও নেই ওদের এমনকি এমনকি আমার কাছ থেকেও না আমার কাছ থেকেও না আমার কাছ থেকেও না শুনছ রহস্য রোমাঞ্চ ninety one point nine friends F M এ কিন্তু কিন্তু কি করে সম্ভব হলো এটা সমস্ত ব্যাপারটা একটা জটিল ধাঁধার মতো ঠেকছিল আমার এমন সময় দাড়িওয়ালা ছেলেটা আমার ঘরে এলো ওকে দেখে আমি এক গ্লাস জল এগিয়ে দিলাম ছেলেটা এক ধাক্কা জলের গ্লাসটা ছিটকে ফেলে দিল আবার বলেছি না আপনার হাত থেকে দানা পানি আমি নেব না কিচ্ছু মুখে তুলব না আমার ভেতরটা টকবক করে ফুটছিল হাত বারবার মুঠো হয়ে যাচ্ছিল আপনা থেকেই তবু বললাম কেন কেন এরকম করছো আমার সঙ্গে কেন এরকম করছো কিচ্ছু বোঝেন না না নেকা আপনি এখানে কি করে এসেছেন জানেন না নাকি সব সময় ভুলে যাওয়ার ভান করেন আপনার সব ফাইলপত্র আমি দেখেছি সব আপনি কেমিস্ট ছিলেন কেমিস্ট ইন্ডিয়া ড্রাগ কোম্পানির কেমিস্ট তিন তিনটে মানুষকে বিষ খাইয়ে খুন করেছেন আপনি তারপর ধরা পড়েন বহুদিন আপনাকে নানান মেন্টাল হসপিটালে রেখে সারিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু আপনার ওই এক রোগ বিষ দেখলেই হাত নিষ্পিস করে যাকে হাতের কাছে পান তাকে এক ঠোপ বিষ গিলিয়ে মারতে ইচ্ছে করে তাই না আমি পাথর হয়ে বিছানায় বসে রইলাম ও যা বলছে সব সত্যি সব সত্যি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সত্যি নইলে সব কথাগুলো আমার এত চেনা জানা ঠেকছে কেন শুধু আয়নাতে যা দেখলাম আমার নিজের মুখটাই আমার কাছে কিরকম অচেনা হয়ে গেছে মনে হচ্ছে কেউ আমার মাথার ঢাকনাটা খুলে ভেতরের জিনিসগুলো আচ্ছা করে নেড়ে ঘেঁটে দিয়ে আবার ঢাকনাটা টুক করে বন্ধ করে দিয়েছে গাড়িওয়ালা ছেলেটা চলে গেল আমার মাথার ভেতর ওর কথাগুলোই বারবার বাঁচতে লাগলো তিন তিনটে মানুষকে বিষ খাইয়ে খুন করেছেন আপনি তিন তিনটে মানুষকে বিষ খাইয়ে খুন করেছেন আপনি তিন তিনটে মানুষকে বিষ খাইয়ে খুন করেছেন আপনি সন্ধেবেলা ডক্টর প্রিয়লাল বালি তার মিস তৃষ্ণা পান আমাকে দেখতে এলেন ওদের মুখ চোখ ব্যবহার একেবারে স্বাভাবিক সকালের ওই সাংঘাতিক ঘটনা যেন একেবারে ভুলে গেছেন কিন্তু ওদের দেখা মাত্র আমার অসহ্য জ্বালা যেন আবার শুরু হয়ে গেল বিভিন্ন প্রশ্ন করে ডক্টর পালিত আমার মানসিক প্রতিক্রিয়া দেখলেন তারপর শুরু হলো শারীরিক পরীক্ষা মিস পান প্রেশারটা দেখুন তো আপনার গুড বয়ের বিপিটা কি বলছে স্যার দেখি আপনার চোখটা একটু বড় করে তাকান জীব জিভ দেখি আরো বার করুন বাইরের দিকে বলুন okay BPO okay sir good that's good আপনি কেমন দেখলেন স্যার গুড কে কাল ট্রিটমেন্ট রুমে নিয়ে যাওয়া যাবে তো হ্যাঁ of course he is in perfect condition এই যে গুড বাই তাহলে কাল ট্রিটমেন্ট রুম ঠিক আছে <laughs> আমাকে খালি গুড বয় গুড বয় করেন কেন ঠাট্টা করেন আমি আমি কি বয় না না আমি তো জানি you are a perfect man but still you are really a good boy আপনাকে খুব ভালোবাসি তো তাই গুড বয় বলে তাহলে কাল ট্রিটমেন্ট রুম ওকে বাই দুজনেই চলে গেলেন আমার ভীষণ ভয় করছিল আবার আবার ওই ট্রিটমেন্ট রুম ওখানে কি হয় আমি ঠিক জানি না কেমন যেন একটা আশ্চর্য ঘোরের মধ্যে ওই ট্রিটমেন্ট রুমের সময়টুকু কেটে যায় তারপর ঘরে ফিরে যখন জ্ঞান ফেরে তখন শুধু অবসাদ শুধু ক্লান্তি ডক্টর পালি তার মেসপান চলে যেতে এই মার্কিউরিক ক্লোরাইডের লুকোনো বোতলটা বের করলাম ঠিক করবো এখন এই বিষ দিয়ে দাড়িওয়ালা ছেলেটা খুব চালাক আমার হাত থেকে কখনো কিছু খায় না খাবেও না পুরোপুরি ডিটারমাইন্ড আর বাকি ওই বুড়ো রুগী দুটো দর ওদের বিষ দিলেই কি আর না দিলেই বাকি কি যে করি এই বোতলটা নিয়ে এই বাকি মার্কিউরি ক্লোরাইডটা সাত পাঁচ ভেবে শেষ পর্যন্ত খোলা জানলার কাছে গেলাম ছায়া ছায়া অন্ধকার নেমেছে বাইরের বাগানে পেছনের ঘন জঙ্গলে কোন একটা প্রাণীর একটানা গর্জন কানে এলো এটা কি নেকড়ের চিৎকার প্রায় রোজ রাতেই শোনা যায় চোখ তুলে দেখি আকাশে আধখানা চাঁদ চাঁদের আলো মাঝে মাঝে ঢেকে দিচ্ছে উড়ন্ত বাদুর আর পেঁচার ডানা আমি লক্ষ্য করেছি এই অঞ্চলে নিশাচর পাখি যেন বেশি চোখে পড়ে কেন কে জানে আর অপেক্ষা না করে হাতের বোতলটা ছুঁড়ে দিলাম বাইরের অন্ধকার বাগানে কোথাও ঠোক্কর খেয়ে পড়ার শব্দও শুনলাম যাক কাঁচের বোতলটা ভেঙে চৌচির আপদ গেছে ওটা রেখেও তো কোনো লাভ ছিল না আমার যদি অবশ্য নিজেকেই না আমার মাথার মধ্যে থেকে থেকে সবকিছু যেন কেমন গোলমাল হয়ে যায় দু চোখ বুঝলেই সার সার শিশি বোতলের স্বপ্ন দেখি সব কটার উপরে মরার মাথার খুলি আঁকা খুলির কালো চোখের কোটর দুটো দপদপ করে জ্বলছে দেখতে দেখতে আমার হাতের আঙুলগুলো লাউ ডগা সাপের মতো হিল হিল করে আকুলি বিকুলি করে বুকের ভেতর দুপতাপ দুপতাপ শব্দ হয় আমার সেই তিনজনের কথা মনে পড়ে যায় যাদের আমি বিশ্বে নীল করে দিয়েছি পুরো নীল পুরো নীল কিন্তু তিনের পর তিনের পর এতদিন হয়ে গেল আমি চার নম্বরকে খুঁজে পেলাম কই আর কতদিন অপেক্ষা করতে হবে আমাকে কতদিন এই দাড়িওয়ালা ছেলেটাকে যদি কোনো রকমে একবার কি ভেবে ঘর ছেড়ে বেরোলাম ওর ঘরে গিয়ে একবার দেখলে হয় কি করছে অবশ্য এই সময়টাতে জানি ও রোজ তাস খেলে একা একা আমাকে বলে এখানে যতক্ষণ পারবেন জেগে থাকবেন চোখের পাতা এক করলেই বিপদ ওই ডাক্তার আর নার্সকে কোনো বিশ্বাস নেই আশ্চর্য আজ কিন্তু ওর ঘরে গিয়ে ভারী অদ্ভুত দৃশ্য দেখলাম ছেলেটা নির্জীবভাবে বিছানায় শুয়ে আছে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে আছে এরকম ক্লান্ত অসহায় ওকে কখনো দেখিনি আগে আমি ওর বিছানার খুব কাছে চলে গিয়েছিলাম ছেলেটা মুখ ফিরিয়ে আমাকে দেখল প্রথমে ভয় পাওয়া চোখে আমার হাতের দিকে তাকালো তারপর হাত খালি দেখে আশ্বস্ত হলো গলায় হাত বলিয়ে বার কয়েক ঢোঁক গিলল এরকম অসময়ে শুয়ে আছো যে আমাকে আজ ট্রিটমেন্ট রুমে নিয়ে গিয়েছিল এমন সময় বাইরের অন্ধকার থেকে ভেসে এলো পেঁচার কান্না একটানা শেয়ালের চিৎকার আর নেকড়ের পালের ক্রুদ্ধ গর্জন শুনুন ওই ডাক্তার আর নার্সটা মানুষ নয় ওরা এই দেখুন শুয়ে থাকা অবস্থাতেই থুতনিটা সামান্য উঁচু করলো ছেলেটা হাত দিয়ে গলার কাছে দাড়িটা সরালো ঘরে অল্প পরে নীল আলো জ্বলছিল ওর গলার খুব কাছে চোখ নিয়ে গিয়ে দেখলাম এক ইঞ্চি তফাতে দুটো ছোট ক্ষত চিহ্ন মাপে মসুর ডালের দানার মতো জায়গা দুটো দু আঙুলে টিপে ধরে রগড়ালো ছেলেটা সঙ্গে সঙ্গে কালচে ঘন তরলের ফোঁটা দেখা গেল ক্ষত মুখে ছেলেটা আঙুলের ডগায় সে তরল মুছে নিল দেখালো আমাকে দেখো রক্ত দেখেছেন আমার তো গলায় আপনার কোথা থেকে রক্ত নিয়েছে আমার আমার কোথায় অজান্তেই আমার হাত চলে গেল ঘাড়ে জায়গাটা খুঁজে পেলাম এখনো ব্যথা আমি জানি আমি দেখতে পাচ্ছি না ঘাড়ের কাছে বলে কিন্তু ব্যথাটা দিয়ে অনুভব করতে পারছি ইঞ্জেকশন সিরিঞ্জ কিংবা দাঁতের দাগ জোড়া ওখানেই আছে সত্যি কি ডাক্তার প্রিয়লাল পালি তার সিস্টার তৃষ্ণা পান ভ্যাম্পায়ার ছেলেটাকে ঠিক বলছে অবশ্য হতেও পারে এই জায়গাটা অসম্ভব নির্জন শুধুমাত্র সংসার থেকে জবাব দেওয়া রোগীরাই এখানকার বাসিন্দা খোঁজ খবর করার কেউ নেই সন্দেহ করার কেউ নেই তারপর ডাক্তার আর নার্সের কেমন অন্ধকার অন্ধকার চোখ ঝকঝকে ঝকঝকে সাদা দাঁত টুকটুকে লাল ঠোঁট ওই বিষাক্ত জলপানের ঘটনা না না সব সব সব কিছু কেমন বুলিয়ে যাচ্ছে এই শোনো শোনো কি হয়েছে জানো যে ওয়াটার ফিল্টার থেকে ওরা জল খায় আমি না সেটাতে আপনাকে তো বললাম বিষে ওদের কিচ্ছু হবে না হুম হ্যাঁ, বুঝতে পারছি ভ্যাম্পায়ার হলে তো সত্যি বেশি কিছুই হবে না হলে তো আপনি সাহস্তা করতে পারতেন তাহলে তাহলে উপায় শুনুন ভ্যাম্পায়ার নিয়ে আমি অনেক বইপত্র ঘেঁটেছি এরা দুজন যে টাইপের তাদের রূপর বুলেট দিয়ে গুলি না করলে এরা শেষ হবে না একমাত্র একমাত্র কাজ হতে পারে রুপোর বুলেটে রুপোর বুলেট কিন্তু এখানে রুপোর বুলেট কোথায় পাবেন কোথায় একটা দীর্ঘশ্বাস ফেলল ছেলেটা আবার চোখ ফেরালো সিলিং এর দিকে বুলেট রিভলভার কান ফাটানো শব্দ রক্তপাত না না না না আমার আমার আমার ভালো লাগে না এগুলো একদম আমার হাতে শোয় না আমার শরীর সেরকম অস্থির অস্থির করতে থাকে আমার পছন্দ শিশি বোতল মোড়ার খুলি কাটাকুটি হাড় কিন্তু সেভাবে কি শেষ করা যাবে ডাক্তার আর নার্সকে ছেলেটার কথা মতো সত্যিই যদি ওরা ভ্যাম্পায়ার হয় মরতে হবে মরতে হবে পোষা মুরগির মতো তিলে তিলে এখানে মরতে হবে বাঁচার কোনো পথ নেই বাঁচার কোনো পথ নেই বাইরে থেকে আবার ভেসে এলো নিশাচর প্রাণীগুলোর চিৎকার আমি পায়ে পায়ে বাইরের করিডোরে চলে এলাম মনে মনে দুশ্চিন্তার জট ছাড়াতে চেষ্টা করছি খুঁজে বেড়াচ্ছি একটার পর একটা প্রশ্ন উত্তর খাঁ খাঁ করিডোরে আমার পায়ের শব্দ অপার্থিব প্রতিধ্বনি তুলতে লাগলো দুদিন পর মাথায় একটা বুদ্ধি খেলে গেল শিশি বোতল মরার খুলি কাটাকুটি হাড় কিন্তু আমি তো ডক্টর পালিতে ল্যাবরেটরি থেকে কোনো বোতল সরাতে পারবো না ওরা ঠিক টের পাবেন আর ওই রকম গা জ্বালা করা হাসি হেসে আমাকে অপদস্থ করবেন আমার অসহ্য লাগে অসহ্য লাগে আমার ওকে বলবো ওই দাড়িওয়ালা ছেলেটা কি বলবো বোতল সরানোর জন্য দুপুরের দিকে ওর ঘরে গেলাম কি আপনি এখানে আমার ঘরে শোনো শোনো ভয় পেও না দেখো দেখো দেখো আমার হাত খালি আমার হাত খালি কিচ্ছু নেই শোনো তুমি আমাকে যাই মনে করো এখন কিন্তু তোমাকে আমার বন্ধু হতেই হবে যদি বাঁচতে চাও যদি বাঁচতে চাও আমার হাতে হাত মিলিয়ে কাজ করতেই হবে বলো রাজি বলো সাহায্য করবে আমায় মানে আমি আপনাকে হ্যাঁ তুমি তুমি তুমি পারবে তোমার সাহায্য না পেলে আমার আমার একার দ্বারা এই কাজ সম্ভব নয় কি করতে হবে আমায় বলছি আজকে আজকে তুমি অনেকটা বেটার দেখছি এই দুদিন মতো খাওয়া দাওয়া করেছো তাহলে না হলে তো উঠে দাঁড়াতেই পারতাম না শোনো তোমার যেটা করতে হবে ভালো করে শোনো ল্যাব থেকে একটা স্যালাইনের বোতল নেডল আর পাইপ নিয়ে আসবে আর ল্যাবে ঢুকে ঢুকেই ডান দিকে ডান দিকে যে সাদা রঙের র্যাকটা আছে তার নিচের থেকে তিন নম্বর তাকে বুঝতে পারলে নিচের দিক থেকে তিন নম্বর তাকে দেখবে অনেকগুলো নানা আকারের বোতলের মধ্যে একটা ছোট গোছের বোতল আছে একটাই আশেপাশের অন্যগুলোর তুলনায় বেশ ছোট তুমি দেখলেই বুঝতে পারবে দেখবে ওর গায়ে লেখা আছে দাঁড়াও এ দেখো এই কাগজটা এখানে আমি যা লিখে দিয়েছি ওই ছোট বোতলটার গায়েও হুবহু এই লেখাটা থাকবে ভালো করে মিলিয়ে দেখে সেই বোতলটা নিয়ে আসবে আমার ঘরে ব্যাস তাহলে তোমার কাজ শেষ বাকিটা আমার দায়িত্ব বোতলের গায়ে মরার খুলি আঁকা আছে তো না না না না একদম বেড়ে বাঁকামি করবে না মরার খুলি আঁকা আছে দিগ্গজ হয়ে গেছে একবারে খুলি হার কিচ্ছু নেই ওটা বিষ নয় বিষ নয় বিষ নয় তাহলে যা বললাম তাই করো যদি বাঁচতে চাও ভুলে জন্য আমি কেমিস্ট ছিলাম কেমিস্ট কোথায় ইন্ডিয়া ড্রাগ কোম্পানিতে রাইট ইন্ডিয়া ড্রাগ কোম্পানি যা বললাম ঠিকঠাক মনে থাকবে থাকবে কখন যাবে কখন আনবে আমি তোমায় বলে দেব ঠিক আছে ঠিক আছে ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার পরপর তিন দিন আমি গোগ্রাসে খাওয়া শুরু করলাম যে করে হোক আমার ওজন বাড়াতেই হবে আমাকে বাড়াতেই হবে দেখলাম ওজন বাড়ছে ও নিয়মিত রাউন্ডে এসে ডক্টর পালি সিস্টার তৃষ্ণা পান আমার গা টিপে টিপে দেখেন ওদের মুখের দিকে তাকিয়ে আমি শিউরে শিউরে উঠি ওদের চোখগুলো ধকধক করে আমি বুঝতে পারি সময় হয়ে এসেছে আমাকে ট্রিটমেন্ট রুমে ওরা নিয়ে গেলেন বলে চতুর্থ দিন বিকেলে আমি খুব উত্তেজিত হল অভিনয় করলাম অস্থির হয়ে হাত পা ছুঁড়তে লাগলাম ডক্টর লক্ষ্য করে মিস পানির দিকে তাকিয়ে হাসলেন আপনার গুড বয় দারুণ রেসপন্ড করছেন কিন্তু <laughs> এমনি কি আর আমি ওনাকে গুড বলি স্যার মিস পান ইটস অ্যাবাউট টাইম সময় হয়ে গেছে কালই ওকে ট্রিটমেন্ট রুমে নিয়ে যেতে হবে কেমন মিস পান আমার ঘাড়ে তার কোমল হাত রাখলেন আস্তে আস্তে হাত বোলালেন মিষ্টি করে হাসলেন জিভটা বোলালেন ঠোঁটে ঝকঝকে দাঁত আর টুকটুকে জিভের ডগা দেখা গেল এই যে গুড বাই শুনলেন তো ডক্টর পালিত কি বললেন ট্রিটমেন্ট রুম কালকেই ওকে ওরা চলে যেতেই আমি দাড়িওয়ালা ছেলেটার ঘরে গেলাম ও উত্তেজিত অবস্থায় আমারই জন্য অপেক্ষা করছিল কি খবর শোনো ওরা দুজনেই নিচে নেমে গেছে তুমি চুপিসারের ডক্টর পালিতে দোতলার ল্যাবরেটরিতে চলে যাও ঢুকেই ডান দিকে সাদা র্যাকে যেমন যেমন বলেছি মনে আছে তো যাও ঘন্টাখানেক পরে ছেলেটি ফিরে এলো ওর সাদা অ্যাপ্রনের আড়াল থেকে বের করে দিল স্যালাইনের বোতল নিডল পাইপ আর সেই ছোট্ট বোতলটা ঠিক এনেছি তো থ্যাংক ইউ এবার দাঁড়াও আগে স্যালাইনের বোতলটা খালি করে ছোট বোতলটা খোলো তো খোলো খোলো খোলো ঢালো এই স্যালাইনের বোতলে ঢালো পাইপটা দেখে ওকে দেখি নিডলটা দাও নিডলটা হ্যাঁ বোতলটা বোতলটা এবার স্যালাইনের বোতলটাকে উল্টো করে স্ট্যান্ডে ঝোলাও গুড দাঁড়ো দাঁড়ো আমি আমি আমি নিডলটা বাহাতের কনুয়ের খোঁজে ওকে বিঁধিয়ে নিই ওকে ওকে ডান পড়ছে পড়ছে ভেতরে ঢুকছে কি হলো কিছু না কিছু না এক কাজ করো তো ওই ওই ওই রেগুলেটরটা ঘোরাও ড্রিপের স্পিডটা বাড়াও আর একটু আর একটু বাড়াও তাড়াতাড়ি শেষ করতে হবে তাড়াতাড়ি সময় ময় বেশি নেই তাড়াতাড়ি শেষ করতে হবে কি হচ্ছে বলুন তো কি করছেন আপনি এই লিকুইডটা তো প্রচন্ড স্পিডে প্রচন্ড স্পিডে পাইপে নামছে ঢুকে যাচ্ছে আমার শরীরে মিশে যাচ্ছে আমার ব্যাস ব্যাস শেষ শেষ একটু একটু তুলো দাও একটু তুলো শোনো ঠিক আছে ঠিক আছে নীলটা নীলটা পাইপ ওই ওই ওই ওই দুটো খালি বোতল সব ওই জানলা দিয়ে পেছনে জঙ্গলে ফেলে দাও কুইক কুইক বাইরে কোথাও যেন এই কাজের কোনো চিহ্ন না থাকে শুধু থাকবে আমার ফেলেছি সব ফেলে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার তোমার কাজ শেষ এবার তুমি তোমার ঘরে ফিরে যাও কাল কাল সকালে সব জানতে পারবে হ্যাঁ কাল সকালে আমার বুক শুকিয়ে আসছে শরীরের মধ্যে আগুন জ্বলছে চোখের সামনে ছটফট করে নাচছে লাল নীল তারা আমি পারবো তো আমি শেষ পর্যন্ত সইতে পারবো তো সইতে পারবো তো আমি এই যে গুড নয় রাতের খাবারটা খেতে হবে তো হ্যাঁ? কি হয়েছে হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি না না না আসলে সত্যি সত্যি খুব খিদে পাচ্ছে দ্যাটস গুড ট্রিটমেন্ট রুমে যাওয়ার আগে খিদে হওয়া তো খুব ভালো হ্যাঁ। আর খিদের মুখেই তো খেতে সব থেকে ভালো লাগে আজ কিন্তু দেখুন আপনার সব পছন্দের খাবার দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মেজবান চলে গেলেন আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম এক ফোঁটাও খেতে ইচ্ছে করছিল না আমার একরকম জেদ ধরেই রাতের পুরো খাওয়াটা পেট ভরে খেলাম তারপর বিভৎস অসহ্য যন্ত্রণা সহ্য করে দাঁতে দাঁত চেপে শুধু শুধু অপেক্ষা গোটা রাতের অপেক্ষা অপেক্ষা দু চোখে আমার ঘুম নেই আমার ঘুম নেই দু চোখে ঘুম নেই অসহ্য চিনচিনে যন্ত্রণার মধ্যে জ্ঞান ফিরল আমার চোখ খুলেই এক অপরূপ দৃশ্য দেখতে পেলাম ট্রিটমেন্ট রুমের ধবধবে বিছানায় আমি শুয়ে আছি একটু দূরেই টলমল অবস্থায় দাঁড়িয়ে থাকতে চেষ্টা করছেন ডক্টর প্রিয়লাল পালিত আর মিস তৃষ্ণা পান দুজনেরই কালো অন্ধকার চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে মুখ ঠোঁট লিপস্টিকে মাখামাখি না না লিপস্টিক তো না রক্ত রক্ত আমার আমার আমার রক্ত দু হাতে বুক খামচে ধরে হাঁ করে ওরা বাতাস নিতে চাইছেন টুকটুকে জীব বেরিয়ে এসেছে অস্বাভাবিক রকম ঝকঝকে দাঁত দেখা যাচ্ছে দাঁতে কি লিপস্টিকে ছোপ না না ওটাও রক্ত রক্ত আমার আমার রক্ত আমার রক্ত চলতে চলতে প্রথমে মুখ থুবড়ে পড়লেন ডক্টর পালিক আহ আর একটু এগিয়ে মিস পান ট্রিটমেন্ট রুম থেকে বেরোতে যাচ্ছিলেন হুমড়ি পড়ে গেলেন দরজার কাছে সামান্য মাথা তুলে আমি মিস পানের শক্ত হয়ে যাওয়া পা দুটো দেখতে পাচ্ছি একটু নড়তে নড়তে একেবারে স্থির হয়ে গেল দেখতে পাচ্ছি ডক্টর পালিতের কুঁকড়ে যাওয়া বিভৎস দেহটা আমার ঘাড়ের কাজটা চটচট করছে বালিশের অবস্থাও তাই রক্তে ভিজে আমার শরীরে অসম্ভব একটা অবসাদ অথচ ভেতরে যেন মরুভূমির আগুন জ্বলছে দাউ দাউ করে আহ এই জ্বালা আর নিববে না শেষ শেষ ভ্যাম্পায়ার দুটো শেষ কি যন্ত্রণা আমি সহ্য করেছি কাল সারাটা রাত ভ্যাম্পায়ার দুটোকে শেষ করতে পেরে আমার মনে হচ্ছে যন্ত্রণা সহ্য করা আমার সার্থক হয়েছে না না রূপর বুলেট আমি পাইনি ল্যাবরেটরিদের উপর বুলেট পাওয়া যায় না কিন্তু ল্যাবরেটরি থেকে আমি পেয়েছি এজিএনও থ্রি আর্জেন্টাম নাইট্রেটের দ্রবণ আর্জেন্টাম ল্যাটিন ভাষায় ওটাই রূপর নাম সেই সিলভার নাইট্রেট অর্থাৎ রূপর পরমাণু ছুঁচ বিধি আমি ঢুকিয়ে দিয়েছি আমার রক্তে আমার আমার রক্তে মিশে গেছে রূপ রূপর বুলেটের চেয়েও ভয়ঙ্কর শক্তিশালী অমোঘ সেই রূপলি রক্ত চুষে খেয়ে ডক্টর প্রিয়লাল পালি তার মিস্ত্রিষ্ণ পাল আমার আমার শরীর ভীষণ দুর্বল লাগছে আমি আমি আমি কি ট্রিটমেন্ট রুম থেকে বেরোতে পারবো কখনো একটা আচ্ছা, দাড়িওয়ালা ছেলেটাই বা কোথায় গেল আস্তে আস্তে তো বাইরে অন্ধকার নামবে শুরু হবে নিশাচর প্রাণীর আত্মকান্না হিংস্র গর্জন এই নির্জন মৃত্যুপুরী থেকে নিরাপদে বাইরে বেরোতে পারবো তো আমি পারবো তো বাইরে আমি তিনজনকে শেষ করেছিলাম কতদিন পরে এখানে দুজনকে বাগে পেলাম একসঙ্গে শেষ করলাম দুটোকে তিন তিন আর দুয়ে পাঁচ পাঁচ মোট পাঁচজন জন এখনো কতগুলো বাকি কতগুলো বাকি অন্তত তেরো জনকে শেষ করতেই হবে ও মাই গড আরও আটখানা হ্যাঁ হ্যাঁ তেরো তেরো আনলাকি থার্টিন তেরোটা শেষ করতেই হবে আমাকে নলে যে নরকেও ঠাঁই হবে না আমার রাত বোধহয় বেড়েছে বাইরে শুরু হয়েছে নেকড়ের গর্জন আর শরীরের ভেতরে প্রতিটি শিরায় আর ধমনীতে রূপলি রক্তের পাগল করা ছুটোছুটি ক্রমশ উত্তাল হয়ে উঠছে বাইরের গর্জনের সঙ্গে তাল মিলিয়ে কোটি কোটি লোহিত কণিকা কেমন মাতালের মতো নাচছে নাচছে নাচছে আর আমার চোখের সামনে তারার মেলা লাল নীল হলুদ তারার মেলা لعلني لخلود وجسر ترى لعلني لخلود ترى الملا এই হলো তাহলে রূপলী যদিও রূপলী রক্তের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্র ভক্তের কোনো মিলই নেই স্বয়ং রবীন্দ্রনাথও মোটামুটি বিশ্ব সংসারের সমস্ত বিষয় নিয়ে কিছু না কিছু লিখলেও রূপলী রক্ত নিয়ে কখনো কিছু লিখেছেন বলেও আমি জানি না তবু আজ এই মুহূর্তে গল্পের শেষে রবীন্দ্রনাথের কথাই পট করে মনে পড়ল হয়তো তার কারণ এই যে শত্রু নিধন এও তো বীরপুরুষেরই কাজ তাই মনে হলো রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা রইত না আর গল্প শুধুই তবে ভ্যাম্পায়াররা নির্বংশ হতো সবে আমার এক অবাঙালি বন্ধু মজা করে বেশ বলে বাঙালি লোগों को लफ्ज में एक ही बात बातों बातों में রবীন্দ্রনাথ যাক রূপলি রক্ত শোনাতে আজকে আমার সঙ্গে যারা যারা ছিল তাদের কথা একটু বলি ডাক্তার প্রিয়লাল পালিত গোরা মুখোপাধ্যায় হাসপাতালের দাড়িওয়ালা ছোকরা তাপস রায় সিস্টার তৃষ্ণা পান তুহিনা দত্ত আর আমি সতীনাথ আমি তো ছিলামই বিজিএম আর এস এফ এক্স এর জম্পেশ এ জমজমাট সাসপেন্স তৈরি করেছে রাজা সেনগুপ্ত